দাও হে খোদা দাও দয়াময় মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি দাও হে খোদা দাও দয়াময় মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি মজলো মনের আর তো না দেহ মজলো মনের আর তো না দেহ মন কাঁদছে গোয়া আমার মনি মান সম্মান হেফাজতে তাওফি মান সন্ন্যাস হেফাজতে তফি মান সন্ন্যাস হেফাজতে তফি মানুষরূপী পশুগুলো হইল দিশে হারা দয়াল হইল দিশে হারা দয়াল হইল দিশে হারা মুসলমানকে ধ্বংস করতে হইল পাগল পাড়া দয়াল হইল পাগল পাড়া দয়াল হইল পাগল পাড়া মানুষরূপী পশুগুলো হইল দিশে হারা দয়াল হইল দিশে হারা মুসলমানকে ধ্বংস করতে হইল পাগল পাড়া দয়াল হইল পাগল পাড়া জুলুমত্যাচার অন্যায় বিচার চালিয়ে যায় তারা প্রতিবেলা মানুষরূপী পশুগুলো হইল দিশে হার মুসলমানকে ধ্বংস করতে হইল পাগল পাড়া সম্মান হেফাজতে তৌফি মান সম্মান হেফাজতে তৌফি মান সম্মান হেফাজতে তৌফি দিন ইসলামকে দেশ থেকে যে চাইবে করতে চূর্ণ দয়াল চাইবে করতে চূর্ণ দয়াল চাইবে করতে চূর্ণ জালিম শাহির নাম নিশানা করো তুমি ছিন্ন দয়া করো তুমি ছিন্ন দয়াল করো তুমি ছিন্ন দিন ইসলামকে দেশ থেকে যে চাইবে করতে চূর্ণ দয়াল চাইবে করতে চূর্ণ জালিম শাহির নাম নিশানা করো তুমি ছিন্ন দয়া করো তুমি ছিন্ন বাংলাদেশকে দাও পড়িয়ে ইসলামে সেই বিজয়ী মালা ইসলামকে দেশ থেকে যে চাইবে করতে চলল জলিম শাহির নিশানা করো তুমি ছিন্ন oh. সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি দাও হে খোদা দাও দয়াময় মান সম্মান হেফাজতে তৌফি মান সম্মান হেফাজতে তৌফি মান সম্মান হেফাজতে তাওফি মান কাঁদছে গোয়া মার মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে তাওফি মান সম্মান হেফাজতে কাফি স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আয়ুবী এবং রাকিব বিন র শিশুশিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O D I N A Al Madina dot com সৌজন্যে বিপিএস প্রাইভেট হিফজুল কোরআন মাদ্রাসা Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ